বিসমিল্লাহ রহমান রাহিম পঞ্চান্ন হাজার পাঁচ শত আটানব্বই বর্গ মাইল সীমানার লাল সবুজের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ ভয়াবহ সমস্যায় নিপতিত এক সাগর রক্তের বিনিময়ে ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও প্রকৃতার্থে আজও আমরা পরাধীন অর্থনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে পরাধীনতার শিকলে আজও আমরা বন্দী হয়ে আছি তাওহিদে বিশ্বাসী চোদ্দ কোটি মানুষের এ দেশে আজও ইসলামী জীবনাদর্শ রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত দুর্নীতি ও দুঃশাসনের ভয়াবহ প্রতিক্রিয়ায় চরম সম্ভাবনাময় আমাদের দেশ এখনো অবস্থান করছে দারিদ্র সীমার নিচে এ অবস্থা কোনো দেশপ্রেমিক ইমানদার মেনে নিতে পারে না আর তাই সমাজের সকল ক্ষেত্রে প্রয়োজন প্রতিবাদ প্রতিরোধ ও তীব্র গণ আন্দোলনের এ প্রয়োজনকেই সুরের ভাষায় ফুটিয়ে তুলেছেন ইসলামী সঙ্গীত জগতের আলোড়ন সৃষ্টিকারী শিল্পী আসহাবুদ্দিন আল আজাদ আমি বিদ্রোহী ও খতমে নবুয় সহ বহু অডিও অ্যালবামের সফল শিল্পী আসহাবুদ্দিন আল আজাদের এবারের পরিবেশনা দুঃশাসন দুঃশাসন দুঃশাসন দুঃশাসন দুঃশাসন আমি দেশের কথা বলছি আমি দশের কথা বলছি কোরআনের কথা বলছি আমি হাদিসের কথা বলছি আমি দেশের কথা বলছি আমি দশের কথা বলছি আমি কোরআনের কথা বলছি আমি হাদিসের কথা বলছি নবীর কথা বলছি আমি শহীদের কথা বলছি আমি জিহাদের কথা বলছি আমার সেটাই কি অপরাধ ওই দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই ও দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই কেন আবার আমাদেরকে বলছো জঙ্গিবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সবই নিপদ যাক নিপদ যাক জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সবই নিপদ যাক নিপদ যাক আমি দেশের কথা বলছি আমি দেশের কথা বলছি কোরআনের কথা বলছি আমি হাদিসের কথা বলছি নবীর কথা বলছি আমি শহীদের কথা বলছি আমি জিহাদের কথা বলছি আমার সেটাই কি অপরাধ ওই দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই ওই দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই কেন আবার আমাদেরকে বলছো মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সবে নিপাচাক নিপাচাক জিন্দাবাদ জিন্দাবাদ আমি সাহাবার কথা বলছি আমি ওয়ালির কথা বলছি আমি খোলা পায়ে রাসদার সেই যুগের কথা বলছি আমি সাহাবার কথা বলছি আমি ওয়ালির কথা বলছি আমি খোলা পায়ে রাসদার সেই যুগের কথা বলছি আমি আমার দেশের শাসন এবং শোষণের কথা বলছি আমি আমার দেশের শাসন এবং শোষণের কথা বলছি সুদ আর ঘুষ হারাম বলছি সেটাই কি অপরাধ সুদ আর ঘুষ হারাম বলছি সেটাই কি অপরাধ বাজারে কালো টাকায় জোয়ারে সব দেশে যায় বাজারে কালো টাকায় জুয়ারে সব দেশে যায় হারামে পেটটা ভরাই সব কিছু বরবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সবে নিপাচাক নিপাচাক খোদা দ্রোহী ভণ্ডরা সবে নিপাচাক নিপাচাক আমি ন্যায়ের কথা বলছি আমি সত্যের কথা বলছি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলছি আমি ন্যায়ের কথা বলছি আমি সত্যের কথা বলছি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলছি আমি প্রশাসন আর দুর্নীতি দুঃশাসনের কথা বলছি আমি প্রশাসন আর দুর্নীতি দুঃশাসনের কথা বলছি নবীর শাসন শান্তি বলছি সেটাই কি অপরাধ খোদাকে ভুলে গেলেন কিভাবে দেশটা চলে খোদাকে ভুলে গেলেন কিভাবে দেশটা চলে কোরআনের কথা বলছি তাই কি দিচ্ছ এই অপবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সবে নিপাচাক নিপাচাক খোদা দ্রোহী ভণ্ডরা সবে নিপাচাক নিপাচাক আমি দেশের কথা বলছি আমি দশের কথা বলছি আমি কোরআনের কথা বলছি আমি হাদিসের কথা বলছি নবীর কথা বলছি আমি শহীদের কথা বলছি আমি জিহাদের কথা বলছি আমার সেটাই কি অপরাধ ওই দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই ওই দেখি লম্বা গলায় বলে যে লাফাই লাফাই কেন আবার আমাদেরকে বলছো মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সব নিপাচাক নিপাচাক জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সব নিপাচাক নিপাচাক আমি কৃষকের কথা বলছি আমি শ্রমিকের কথা বলছি আমি গরিবী দুঃখী মেহনতি সেই মানুষের কথা বলছি আমি কৃষকের কথা বলছি আমি শ্রমিকের কথা বলছি আমি গরিব দুঃখী মেহনতি সেই মানুষের কথা বলছি আমি আমার দেশের মুসলিম অসহায়ের কথা বলছি আমি আমার দেশের মুসলিম অসহায়ের কথা বলছি সন্ত্রাসীর বিরুদ্ধে বলা সেটাই কি অপরাধ শ্রমিকের ঘামের ফোটায় কষ্টে টাকা কামাই শ্রমিকের ঘামের ফোটায় কষ্টে টাকা কামাই দুর্নীতিতে ওইসব টাকা করছে আত্মসাত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা যোগী ভণ্ডরা সব নিপাচাক নিপাচাক জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ খোদা দ্রোহী ভণ্ডরা সব নিপাচাক নিপাচাক খোদা দ্রোহী নাস্তিকেরা নিপাচাক নিপাচাক জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ